কতগুলো আল্লাহ রসুল হজরতে মোহাম্মদ ওনার ভাব উম্মতের উপরে কি ওনার ব্যাপারে উন্মতের কি দায়িত্ব ব্যাখ্যাও বলে দিয়েছেন তেমনিভাবে বান্দা নিজের উপরে নিজের কি আপনার আমার শরীরে আপনার আমার কাছে পাওনা এই শরীরটাকে আমরা ইচ্ছা মতো চালাইতে পারি তোমার শরীরে তোমার উপরে হাত এই জন্য এই শরীর ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ দেওয়া নিয়ামত এটাকে হেফাজত করে এর দ্বারা বেশ হাসল করার ব্যবস্থা করতে বলেছে সেইভাবে মাদক মানব মেশিন আল্লাহ দেওয়া মাহম দিয়ে এমন কাজ নাও তোমার জন্য জান্নাত অজেব হয়ে গেছে যেসব জিনিস মানুষের স্বাস্থ্যকে নষ্ট করে স্বয়ং রব্বুল আলমিন এগুলোকে আমাদের জন্য হারাপ করে শরিয়াতে যেগুলো হারাপ করা হয়েছে মদ হারাপ করা হয়েছে আফিম হারাপ করা হয়েছে শুকর কুকুর এগুলো হারাপ করা হয়েছে কেন হারাপ করা হয়েছে আল্লাহর কোনো ফায়দা আছে আল্লাহ কোনো ফায়দা নেই কোনো প্রয়োজন নেই কিন্তু আল্লাহ আবার বেনিয়াজ সব কিছু সেটি নিজের করবে কারণ দরকার নেই না কোনো কিছুর প্রয়োজন নেই তারপরে তন্দ্রাও আছে তারপরে ক্লাসকেও তার স্বার্থে তিনি করেন আমাদের স্বার্থে আরোপ করবে আমাদেরকে বাঁচার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য কিন্তু বনি আদম এতটা জাহেল এতটা মূর্খ তারা ওই হারামের প্রাচীরকে ভেঙে হারাম কাজগুলো করে নিজেকে ধ্বংস করবে নিজেকে শেষ করবে আমাদের নিজের উপরে এতটা জুলুম শরীরের হক আপনি সারা তখন নামাজ পড়বেন আল্লাহ জায়গ করেন অসুস্থ হয়ে পড়বেন জায়গ করেন রোজা রাখা তো যায় সবের কাজ কিন্তু রোজা রেখে ইফতার করতে দেরি করবেন আল্লাহ জায়গ করেন টাইম হয়ে গেছে তবে এখন দেরি করবেন গুণা গুণা রাখতে হবে আমার শরীরের উপরে জুলুম করবে এই শরীরকে আমরা ঢাকায় দোদকে লয়ে আগুনে পোড়ানোর ব্যবস্থা করি মানুষ কত বড় জালের নিজে নিজের শরীরকে জাহান্নামে করছে একটা গোনা করতে চায় আর জাহান নামকে অর্জন শরীর হাত আদায় করতে চোখের দ্বারা আরাম জিনিস দেখল চোখের হাত নষ্ট করল এটা চোখের হাত ছিল না চোখের পাওনা তাকে যে ডায়ের বস্তু দেখা হবে আল্লাহ কালাম দেখা হবে কোরআন দেখা হবে বাপ মাকে দেখা হবে বা আপনার দিকে একবার চাইলে মহাপ্রতের সাথে আল্লাহ তালা একটা কবল হবে সব আছে আমরা কয়েকজন মহাপ্রতের সাথে ওই হজের সব পাওয়ার জন্য তাকে এজন্য ছেলে তুলে থাকলে আল্লাহ তাকে বাধ্য করবে আসো মাঝে মধ্যে আসো আজকে বাপ মাকে দেখো দায়িত্ব করতে সন্তান এই বাদক নিজের বিবিকে দেখো রাস্তাটা দেখলেন আপনি চোখে নাম তাল্লা ধরে দিয়েছিলেন না পুকুরে দেখতে সূর্যের আলো লাগে ওই সূর্য নামক নামতের না পুকুরি মনে দেখার সময় আপনি হাওয়া ব্যবহার করতেন হাওয়া যদি বডিতে না ঢুকত মস্তিষ্কে না ঢুকত আপনি হাত করতেন হাওয়া না বলতেন না শুরু করলেন এইভাবে হিসাবগুলি দেখা যায় এক একটা ঘোনা করার সময় মানুষ যে কতগুলো নাফরমানি করে কতগুলো নিয়ামতের নাফরমানি করে সে কল্পনাও করতে পারে এতগুলো নিয়ামতের তার আমার বডির একটা হক দিয়েছে সেই হক আদায় করা জরুরি এবং আমাদের আশেপাশে যারা আছে বাপ মা বিবি বাচ্চা ভাই বেড়াদার পাড়া প্রতিবেশী এক কথায় অন্য মানুষ তার একটা হক দিয়েছে তারও হক আল্লাহ তালা বয়স করে দিয়েছে খালি বয়স করে নাই আল্লাহ তারা এটাও বুঝাই দেন আমার হককে তো এটাকে বেশি গুরুত্ব দিল আমার হক আদায় না করলে আমার কি ক্ষতি হয় আর আমার হক যে তোমরা আদায় করো আমার কি লাভ হয় ইবলিসের মতো শয়তান হয়ে যায় তো আল্লাহ তালার রাজত্বের মধ্যে কিছু কমবে না আল্লাহ তালার কোনো ক্ষতি হবে না আল্লাহ জাহার নামের কোনো জায়গার অভাব পড়বে সব জান্নাতি হয়ে গেল জান্নাতের কোনো জায়গায় সব পড়বে না তো জাহার নামে হয়ে গেল জাহার নামের জায়গায় সব পড়বে অর্থাৎ আল্লাহ লাভ করতে এই জন্য তিনি নিজের হাত থেকেও বান্দার হককে প্রাধান্য দিয়েছেন কারণ বান্দার হক আদায় না করলে বান্দার খুব কষ্ট পায় ক্ষতিগ্রস্ত হয় বিপদে পড়ে যায় বান্দার থেকে আল্লাহ তালা বেশি গুরুত্ব দিয়েছে আল্লাহ তাকে তিনি মাফ করে দিয়েছেন তো বান্দারটা বলে দিয়েছেন মাফ করবেন না আমাদের সব নিয়ে নিয়ে মহানগর থেকে দিবেন যাকে গালি দেওয়া হয়েছে যাকে জীবন করা হয়েছে যাকে ফাঁকি দেওয়া হয়েছে যাকে ঠকানো হয়েছে বিবেকে মোহর দেওয়া হয় নাই বিবেকে মাসিক হাত খরচ দেওয়া হয় নাই হ্যাঁ বন্ধদেরকে অংশ দেওয়া হয় নাই তো যত হক আমরা নষ্ট করি আমাদের দেখি তাদের দিয়ে দেবে এরপরও পাওনাদার থাকলে দেখি তো আর নেই সব চলে গেছে ওই পাওনাদারের গোনা আমাদের কাজে দিবে আল্লাহ একবার জিজ্ঞেস করলেন জানো আসল মিসকিনকে আমরা তো জানি যার কোন পয়সা করি নেই হ্যাঁ ও মিসকিন কিন্তু ওটা আসল মিসকিন আসল মিসকিন হলো নেকির পাহাড় নিয়ে আসবে কিন্তু বান্দার হকের কারণে সব নাকি চলে যাবে তারপরে গুনার পাহাড় সামনে করে নিয়ে চলে যাবে নেকির পাহাড় নিয়ে হাজির হলো কে আমাদের গুনার পাহাড় নিয়ে দোলকে গেল কোনো পরোয়া করেনি জোর ছিল শক্তি ছিল তাপর ছিল তারপরে চলবে না তুমি এই তাপর চলতে চাই কত লোকের দাপট ছিল আল্লাহ দরবারে কি করবে তত্ত্বাবধানের কাছে চলতেছে না আর এটা আকামুল হাকিমিন তার কোনো দাপট চলবে এই জন্য এটাকে খুব সিরিয়াস করা নিজের হকের উপরে আল্লাহ এটাকে প্রাধান্য দিল নামাজ পড়তে চাই আপনার জুতা একজন রয়েছে নামাজ করতে থাকবেন নামাজ থাকে যে জুতা হেফাজত করবেন চোর করবেন আলাই নামাজ ছেড়ে দিয়ে জুতা হেফাজত এটা আল্লাহ হক খাওয়া তোমার হক আদায় আমার নামাজ ফের পড়া দেবে জুতা কোথায় দেবে আমার মাপে ওটাই কিনতে হবে এর মধ্যে পায়ে এত তার কথা বলতো কি হবে বান্দার দুঃখ কষ্ট কেল্লা এতটা প্রাধান্য দিতে আমার বাবা খাও তোমার জুতায় পাবে এবং আল্লাহ ভাবি তাকে দিতে জুতা পায়ে দিয়ে যাবো জুতা পায়ে দিয়ে চলো আরো বললেন যখন তুমি জুতা পায়ে দিয়ে চললে তুমি খাওয়ারের পিঠে আছো তোমার পায়ে কোনো সমস্যা হবে এটা বলে জুতা খাওয়ারই বলছে আমরা তো দেখছি না আমি খাওয়ারই হয় না আল্লাহ রসুল বলছে যত জুতা বাইরে চললে তুই খাওয়ারের উপরে আসো বাহনের উপরে আসো আল্লাহ তো নামাজ ফেলে জুতা ধরতে বলতেছেন বান্দা ভাবকে তারা যাওয়া তারপর দেখেন আপনি নামাজ পড়তেছেন দেখলেন সামনের দিকে এক লোক অন্ধ হ্যাঁ, কুয়ার মধ্যে পড়ছে কি ড্রেনের মধ্যে পড়ছে আর দেখতে পাচ্ছি মাসালা এই নামাজ ছেড়ে ছুটে যায় অলিতে পারে এখানে শরিয়াত আপনাকে বলবে না তাকে নামাজ শেষ করো এরপর যে ওই লোকটা বাঁচাও বলবে না আমরা নামাজ শেষ করতে হবে কুয়ার মধ্যে পড়ে যাবে আর কি বাজে আগে বাজে গত শতাব্দীর মুজাদ্দিন যুগ সংস্কারক প্রতি একশো বছরের মাথায় আলোচনা তারা পাঠান তাকে মুজাদ্দিন বলা প্রতি একশো বছরের এই উন্মতের প্রথম মুজাদ্দিন অমরের নাথ আজিজ সর্বশেষ মুজাদ্দিদ ইমাম মাহদি তো গত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হাকিম হাকিমুল উম্মদ হজরত মৌলানা আশরাফ আলী খানবির রহমতুল্লাহ যার কথা রেফারেন্স না দিলে আলেতের কথাও গ্রহণযোগ্য হয় যে জিকির ব্যাখ্যা দিচ্ছে প্রমাণ করার জন্য ওনার রেফারেন্স দিতে হয় উনি অমুক এটাই বলছেন ঠিক করছেন সবাই মানে সবাই ধর্ম করছে কোনো কথা নেই এমন এলএম জ্ঞান আল্লাহ ওনাকে দান এক হাজার কেতাব থেকে গেছে যা আমাদের সারা জীবনে পড়া সম্ভব হবে আমরা এই কেতাবগুলো পড়ে শেষ করতে পারবো কিন্তু আমরা কত কাজ করি ওনার সময়ের মধ্যে আল্লাহ তালা কি বরকত দান করছিলেন এক হাজার কিতাব তার কোনো কোনো কিতাব এক হাজার খ্রিস্টান দুই হাজার খ্রিস্টান লিখতে কত আল্লাহ ওনার নিজের ঘটনা উনি একবার ফজর নামাজ পড়তে বক্তৃতা শুরু এর মধ্যে কে বা তারা সংবাদ দিল যে আপনার সুবিধা বাস্তবে পড়ে গেছে শুরু করতে যায় অসুস্থ পড়ে গেছে অসুস্থ উনি সুন্নত নামাজ ছেড়ে দিয়ে আমি সুন্দর তোমার ছেড়ে বিবিকে উঠাইতে দেখতাম কেন ভয় পেতাম এতে আমার মহিলার সব খুলে গেল আমি ভয় পেতাম তবে নামাজ করে দিব যে বিবিকে উঠাইতে দেব সব পরিচয় দেব আরে কি পিস আল্লাহর উপরে বিবিকে ফেরা থাকলো কি দিল কেমনি দুনিয়াদার মেলা মনে করতো সে পীর হলো কেউ এদের বিবি আল্লাহ সে বড় হয়ে গেল এই মনে যদি বলো আমি দুনিয়াদার পীর হলে নামাজ ছেড়ে যেতে পারতাম কিন্তু আল্লাহ আমাকে এলেম দান করছে আমার এলেম আমাকে বলতেছে এখানে আল্লাহর হক রাখো বান্দার হক আদায় করো আল্লাহ তো বলো সাথে সাথে না হয়ে দেরি হলে একটা জিনিস মারাত্মক হয়ে যায় বেশি সমস্যা দেখতে লাগে যত সাতটাই পাওয়া যায় ব্যবস্থা নিতে হবে দুনিয়া দুনিয়ার আল্লাহ এভাবে কাজ করে এই কথা বলে দুনিয়ার রাত্রির হলে মুরিদ ফুটবে এই ধরনের আমার থাকলো কিন্তু আমার কোন মুরিদ থাকলো কোন মুরিদ গেল আমার দরকার নেই আমার দরকার আমি আল্লাহ রসুল মানব আল্লাহ রসুলের তরিকা মানব যার পয়সা থাকো যার পয়সা চলে যাবো মরিদ পূজা করে মরিদার হাতিয়া তো তোফা প্রস্তাব কি না আল্লাহ হুকুম আল্লাহ হুকুম মানে। কেউ কি বলবে কথা তারও কথা আমাকে পয়সা দিতে হবে আল্লাহ কাছে পয়সা দিতে আসলে ময়দানে কোনো মানুষের কাছে পয়সা দিতে হবে পয়সা আল্লাহ কাছে দিতে হবে কেন এগুলো চিন্তা করতে সঠিক কোরআন হাতের সম্মত সঠিক জ্ঞান সম্মত আকল কি বলে সেটা করতে হবে আর হলো বেকুমটা কি বলে বেকুমটা কি বলে তো করার দায়িত্ব নেই আমাদের আকলবান মানে জ্ঞানীবান তো কথা দেখো দেখেন আলেমরা বলতেছে আলেমরা বলতেছে নারী নীতিমালা সংশোধন করো যেগুলো কোরআনের সাথে সংঘর্ষশীল এদিক থেকে কয়টা দিচ্ছে আলোচনা করে দরকার নেই এটা এমনি পাস করে যেগুলো তো বামপন্থী নাস্তিক এরা কেন নাম ব্যবহার করে নাম চিন্তা করে সুন্দর সুন্দর নাম তো সব নাম পাল্টাতে বলেন নাম রাখো সুপর কুকুর এগুলো নাম এগুলো নাম আল্লাহর নাম রেখে আল্লাহ কোরআনের বিরুদ্ধে কথা বলবেন কাপের থেকে দূষিত রাখবেন কাফেরদের সহযোগিতা করা আল্লাহর জমিন ওলামা এখানে আল্লাহ কথা বলবে তোমার কাছ থেকে কথা বলবে আল্লাহ কথা বলবে তোমার কি অধিকার আছে আল্লাহ জমিনে তুমি আল্লাহ দুশ্মন যারা বাস করতে পারে সে তো ডাইরেক্ট ঘোষণা করলো আমি আল্লাহ দুশ্মন তোরা রাজা বামপন্থী বলাকে জাহান নামে দেবে বামপন্থী বলাকে জাহান নামে দেবে হ্যাঁ খুব খুশি আমরা বামপন্থী আর কত হাজার মজুরি পাওয়া যায় এটা জানাজাও পাওয়া দাওদা পড়াও যায় পড়ানো যায় কিন্তু দাওদা পড়ে তারও যে নিজেকে কমপ্লেন করবো সেটা তো আপনি একদম আমি বলছিলাম আমার সেখানে ওলামারা কথা বলবে আল্লাহর বিরুদ্ধে কিছু আল্লাহর কারণের খেলাফ করতে আয়ুব খান কি করলো মাসাল্লাহ মৌলানা সরকার আলোচনা তো মৌলানা সন্তুলান করে করে তার জন্য বলা হচ্ছে এটা কোরআনের বিরুদ্ধে আইন বাতিল করবে ঢাকার তৃতীয় লাইনে আপনি তো জানেন মাস্টার লাগবে মাসাল্লার বিরুদ্ধে কথা বলা থাকি সেদিন বলছিলেন মামলা শান্ত ভাব করে আপনি তো সরকারের আন্দোলন চাকরি করেন তার কথা থেকে দেখার জন্য আপনি চেষ্টা করুন আমি একটা সরকার আমার একটা সরকার আছে সেই সরকারের আইন রক্ষা করা আল্লাহ আমাকে দায়িত্ব দিতে আমি ওই সরকারের আইনকারের পক্ষে কথা বলবো আপনার কিছু করার থাকলে করেন দৃষ্টি ডাকের উপরে তখনকার দৃষ্টি তো দাপট ছিল বারো টাকা দৃষ্টি ছিল দাপট ডাকের উপর কথা বলে যা করেন আপনি আপনার সরকারের আইন রক্ষা করার জন্য চেষ্টা করবেন আমি আমার সরকারের আইন রক্ষা করার জন্য চেষ্টা করবো না আমি কি আলাদা আমি এই রাষ্ট্রের প্রস্তাবদের গোলামি করবো আল্লাহর জমিন নাস্তিক প্রস্তাবরা জমিন তৈরি করেছে তারা কথা বলতে পারবে প্রস্তাবের দল আর আলোটা কথা বলবে না সেদিন বুকের উপরে বলবে এই প্রভাব করে না কিসের ঘুষ কিসের ঘুষ কিছু তারা আল্লাহর কথা বলে না সেটাকে বলা হত্যা করল তো বলতেছিলাম যে মৌলানা হ্যাঁ আশরাফ আলী থানবের রহমাতুল্লাহ কি করলেন চলে গেলেন নামাজ ছেড়ে আমল করে দেখাই দিলাম আমি তো অর্থ আমি অর্থ আমি তো এই মুহূর্তে আমল করে দেখাইতে পারি উনি আমল করে দেখাই দিলেন যে এই মুহূর্তে আল্লাহ তালা বান্দার হককে প্রাধান্য দিতে বলেছেন ওনার উনি ওনার চিকিৎসার জন্য কোন একটা হাসপাতালে ওনার বিবির আমার কোনো সমস্যা ছিল তো চিন্তা করবেন যে একই সাথে চিকিৎসা নিয়ে আসেন দূরে আমরা তো গণমান ছিল না ওই এলাকায় গেছে কোন এক ভক্তের বাড়িতে উঠছে উঠে ওই এলাকায় সব লোকজন দেওয়া হয়ে গেছে আলেমের যে কোনো কাজে জনগণ তো আগ্রহী চিকিৎসা দিতে নাকি কে দেখে তো জনগণ তো আসবেই দেখা সাক্ষাৎ করতে কেউ হয়তো মরিদ হয়েছে এলাকার মহিলারা দিদি আসতে ওনার দিদি থেকে কিছু শিখে রাখে তো এর মধ্যে এক মহিলা বলতেছে তো আপনার বুঝলাম ভোলে আল্লাহ আল্লাহ তোমরা বলি আমার চেষ্টা কেন থেকে আল্লাহ বুঝলাম বলে এক বছরের মধ্যে দিদি চেহারাও দেখা যায় আল্লাহ দেখা এক বছরের মধ্যে দিদির চেহারা দেখা যায় এত বড় আল্লাহ ভালো মন্দ লোক সব জায়গায় থাকে আর মহিলা বলল তোমার স্ত্রী তো স্ত্রীরই হয় নাই যে নিজের হাত নষ্ট করছে এ তো শয়তান হয়ে গেছে স্ত্রী থাকে এটা ভণ্ড মানুষকে বুজুর্গ বুজুর্গ দেখে মরিদ বানাই দিতে ভণ্ড নেই এটা আল্লাহ সেটা বলে নাই আল্লাহটা বলে নাই আল্লাহ তো বলছে যে দুদিন থেকে চার মাসের বেশি দূরে থাকা যাবে না থাকতে হয় তো বিবির পারমিশন লাগে যদি কেউ বাইরে যায় দূরে যায় তো সর্বোচ্চ টাইম নেবে ফরিয়াদ আল্লাহর ফরিয়াদ চার মাস এর বেশি যদি আপনাকে চাইতে হয় বিবির থেকে পারমিশন নিতে হবে বিবি দায়িত্ব নিবে নিজের ইজ্জতের হিফাজতের দায় দায়িত্ব নিবে নিয়ে আপনাকে অনুমতি দিলে আপনি দেখতে পারবেন চার মাসের বেশি নাকি যাওয়া যায় না সেটা এক বছর অন্তরে তুমি চেহারা দেখা যাবে কি থাকবে কিন্তু বীর হয়েও থাকে ক্যান্সেল হয়ে গেছে কারণ কোরআন হাতে বলতে তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে নাকি বিবির কাছে উত্তম অর্থাৎ নিজের বিবির বলতে জুলুম করে না তাকে শান্তিতে রাখে তাকে আল্লাহ দিন শিক্ষা দেয় তার সবকিছুর প্রতি খেয়াল রাখে কোনো দিকে সমস্যায় না পড়ে কারণ তাকে আমাদের অর্ধেক অর্ধেক বলা দুইজন মিলে একটা পূর্ণাঙ্গ মানুষ স্ত্রী স্বামীর অর্ধেক স্বামী স্ত্রীর অর্ধেক কোরআন আয়াত অন্যা লেবা আসল্লা করুন লেবা আসল্লাহুম আপনি শুধু ব্যক্তি স্বার্থ দেখবেন বিভিন্ন দেখবেন না তো যতই বদল করেন আমরা কখনো বসে হবে আল্লাহকে খুশি করতে হলে পয়লা সনদ নিতে হবে মানে বিবি বলতে হবে আমার খুব ভালো জরুর করে আমাদের খুব খেয়াল রাখে এই সনদ না নিয়ে আল্লাহ রসুলের কাছে ভালো আর সনদ কখনো কেউ নিতে পারবে না তোমাদের মধ্যে সেই সর্বোত্তম বিবির ওই মহিলা ঠিকই বললো তোমার কিন্তু পিড়ি না তাহলে এক বছরের মধ্যে যে বিবির চেহারা দেখে সে বিবির জোর করে এর কাছে মুড়ি দেওয়া যায় বলে এই হল মৌলানা আশরাফ ক্ষেত্রে নিজের হকের উপরে বান্দা হককে প্রাধান্য দিয়েছে জন্য আমি বারবার আপনাদেরকে বলেছি যে পাঁচটা বিষয়ের নাম পূর্ণাঙ্গ ইসলাম পাঁচটা বিষয়ের নাম পূর্ণাঙ্গ ইসলাম ইমান ঠিক করতে হবে ইবাদার বন্দীর উন্নত মোতাবেক মাসালা মোতাবেক করতে হবে হালাল রাখতে হবে বান্দার হক আদায় করতে হবে আত্মশুদ্ধি করাইতে হবে অন্তরের দশটা রুহানি রোগের চিকিৎসা করাইতে আত্মশুদ্ধি না আর শেষ নবীর উপর হওয়ার কারণে আর তার দায়িত্ব বেড়ে যাবে এই পাঁচটা জিনিস অন্য ভাইয়ের কাছে করতে প্রত্যেক উন্মতের দায়িত্ব এটা এই আজকের উন্মতের প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব এই পাঁচটা তোমার ভিতরে আনো এই পাঁচটা দাওয়াত লাগাও সবই আসবে না তোমাদের প্রত্যেককে দাওয়াত দিতে হবে তাদের ধর্মের দ্বারা প্রচার করতেছে দেখবেন শুধু ওদের তাবিদেরা করে নাকি তাদের ধর্মের প্রচার প্রসার করার জন্য খ্রিস্টানদের প্রত্যেকটা লোক থাকতেছে এক একটা হাসপাতাল দিয়ে হ্যাঁ নাপাক পর্যন্ত পরিষ্কার করে কেন আমার ধর্মের নাম হবে আমার ধর্মের নাম হয়ে গেলে পরে এদেরকে খ্রিস্টান ধর্মে কি করা যাবে দাওয়াত দেওয়া যাবে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেওয়ার জন্য ফিল তৈরি করার জন্য খ্রিস্টানদের এক একটা নারী পুরুষ হ্যাঁ রুগীদের পায়খানা থাকবে উদ্দেশ্য অন্য অন্যদেরকে তাদের ধর্মের দাওয়াত দিবে বিল তৈরি বাতিল বাতিল ধর্মের প্রচার করার জন্য তারা এত কোরবানি করতে তাদের কোটি কোটি করে ফান আছে ওই বাতিল ধর্ম প্রচার করার জন্য মুসলমানদের কোন ফান্ড নেই এবং মুসলমানদের নারী পুরুষরা তার ধর্মকে দুনিয়াতে প্যালেন্স করার জন্য কোন কোরবানিও নেই তারা সেবা নেয় খ্রিস্টানদের সেবা দেয় না এই কাজটা করতেছে এই আফ্রিকার লোকেরা দক্ষিণ আফ্রিকার লোকেরা সেখানে মুসলমান সৎকার তিন পাশে মুসলমান সৎকারা তিন পাশে অথচ তারা এত কাজ করতেছে নিজেরা ওলা ওলামায় কেরামাকে দেয় পাক্কা মুসলমান আবার দিনের দাওয়াত দেওয়ার জন্য একটা অ্যাক্টিভ কল্পনা করা যায় নিজে পাক্কা মুসলমান হতেছে আবার দিন প্রচার করবে অপর দিকে ওখানে যে এই কালোরা এদের জন্য তারা জায়গায় জায়গায় মাদ্রাসা বানায় বানায় ওদেরকে আইনে এখানে তিন শিক্ষা দিন ওরা কিন্তু বিধর্মী বুঝায় শুনে আইনে যে শিক্ষাকে মানে মানে ওই এলাকায় মসজিদ তৈরি করবে মসজিদ তৈরি দুই মধ্যে কাজটা শেষ করে মসজিদে করবে ওরা কালোদের জন্য পুরুষ মাদ্রাসা বানাইছে মহিলা মাদ্রাসা বানাইছে বানায় এদেরকে আলেম বানাইছে মানে এরা পয়সা দিয়ে তিন পার্সেন্ট দিয়ে দিত দিয়ে এখানে মুসলমান কর্মত নেই শুধু ওই কালো মানে খ্রিস্টান ওখানে মসজিদ বানাইছে বানায় এলে ওরা চাকরি পড়াইল দিয়ে দিল চাকরিতে ফিট করল এবং সেখানে মুসলমানদের এই অবদান দেখে বহু কালোরা তাদের বাচ্চাদেরকে নিজেরা দিয়ে দিচ্ছে আমরা তো ধ্বংস হয়েছে মদ আর কুকুর খেতে খেতে আর জেনা ব্যবচার করতে করতে শেষ লাইফ বরবাদ আমার বাচ্চাগুলো ধ্বংস না হোক আমার ছেলে পেলেগুলো ধ্বংস না হোক এই চিন্তাধারার ভিত্তিতে বহু কালয়েরা তার ছেলেকে তার মেয়েকে এই মাদ্রাসায় দিয়ে নিজে এতটা দাওয়াতে দিয়ে আনতেছে তোমার ছেলেরা আমাদেরকে দাও সে স্বাধীনতা আমি বলতে পারে আইন বিরোধী না দাওয়াত দিয়ে আসতেছে বেশিরভাগ বিনা দাওয়াতে দিয়ে দেবে বার্তা দিয়ে দেবে আমার কাছে থাকলে এই পরিবেশে থাকলে এও কষ্ট হবে আমরা যে সোসাইটিতে আছি তারা দেখতেছে কষ্ট হয়ে যাবে কি করবে নিজেদের মুসলমানদের মাদ্রাসা দিয়ে বুঝেন তিন পাশের হয়ে কিভাবে তারা মেহনত করতেছে কিভাবে মেহনত করতেছে আর দলে দলে কালায়েরা এইভাবে আলেম হইতেছে এলাকায় যে আলাদা দাওয়াত দিচ্ছে তো ওর বংশ জানা মুসলমান হয়ে গেছে এইভাবে মুসলমান আর হিড়িক পড়ে হিড়িক পড়ে এই দেখে ইহুদ খ্রিস্টানদের মাথা খারাপ হয়ে মাথা খারাপ হয়ে এই মাথা খারাপ হওয়ার কারণে হ্যাঁ, এখন তারা হ্যাঁ, আফগানিস্তানে ঢুকতেছে ইরাকে ঢুকতেছে মুখখানে ঢুকতেছে উত্তম মারা যাবে আবার এই এনজিও দিয়ে আমাদেরকে খ্রিস্টান বানাই দিতে আবার তারাই এই আইনটা পাস করাইছে এই সরকারকে সমান অধিকার দিতে হবে এই আইনের পিছনে তাদের অনেক ষড়যন্ত্র করে অনেক ষড়যন্ত্র করে এত আন্দোলন হয়েছে সরকার কিছু বলতে আন্দোলন যদি একটা কথা বললে হয়ে যায় আমার যেগুলো কোরআনের সাথে সংঘর্ষ বাতিল করে দিলাম বলতেছে না বললে ওই দাদারা কি হয়ে যাবে নারাজ হয়ে যাবে আপনি দেখতেছেন এই সরকারের পিছনে ভারত আছে লন্ডন আছে আমেরিকা আছে আসলে তার পিছনে ইসরায়েল ওইগুলো তো হাতির দাঁড়ানো মূল পরিকল্পনা কে করতেছে মূল্যবোধ নির্ধারণ করবে মানে এদেরকে দিয়ে বাস্তবায়ন করবে এত দূরে তার নজর যাবে না কলকাতি করতে ঘোরা হবে ঘুষ তারা ঘুষ থেকে তারা ঘুষে ইসরায়েল তারা ইসরায়েল কথা না মানলে ঘুষের থেকে ফিরে থাকবে একবার দিচ্ছিল ইসরায়েল বানাচ্ছে বড় মানুষ আর পুষ্টি বানাচ্ছে শিশু মানুষ বাস্তবতাকে এমন ভাবে আসছে একদম শিশু ওকে লালন পালন করে পরিচালনা করে সব মিডিয়া এগুলো যাই হোক আমি যে কথা বলতেছিলাম বান্দার বান্দার আপনার ব্যাপারে সেই বান্দার হকের মধ্যে আল্লাহ তারা সবচেয়ে যেটা তাকিদ করতেন সেটা হল পিতা সবচেয়ে যেটা তাকিদ করতেন এটা কে আল্লাহ রসুলের পরে বান্দার মধ্যে যত বান্দা আছে মাতলুক এর মধ্যে আল্লাহ তালা সবার উপরে রাখছেন প্রত্যেকের পিতা আল্লাহ রসুলের পরে গোটা মানুষের মধ্যে প্রত্যেকের মাথার উপর রাখছেন তার পিতা হবে হাতিতে পাওয়া যায় একজন সাহাবি আল্লাহ রসুলের কাছে জেহাদে যাওয়ার জন্য পাবলিক হচ্ছে কিন্তু সব লোকে দিতে আমার মনে না জিজ্ঞেস করে তার আব্বা আমার থেকে বেঁচে আছে নাকি কি বুঝলেন জিজ্ঞেস করা তারা যদি গায়েব জানতেন না তার বিস্তর তো বেশি তোমার আছে তা আছে তোমার মা বেঁচে আছে ঠিক মা বেঁচে আছে তো বৃদ্ধা মানে তো তোমার এই মুহূর্তে ধ্যান যাওয়ার দরকার নেই তুমি তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের পায়ের দিকে তোমার জানা দেহাতে দেখতে দিলেন তোমার মায়ের মায়ের কাছে তোমার জান্নাত দরকার ওখানে মেহনত করো তার জন্য আমার উপরে আমার পিতা মাতার কি হয় বা হস্তর একটা হুমা জান্নাতুকা আও তোমার বাপ মা তোমার জন্য জান্নাত না হয় তোমার জন্য দুর্গত এক কথা শেষ করে তার মানে তাদের যদি শিক্ষা করতে পারো তাদের দিলের দোয়া নিতে পারো তোমার জান্নাত হয়ে গেল জান্নাত হয়ে গেল আর যদি ক্ষমাতা তাদের দিল দুখাও দিলে কষ্ট দাও তাদের সেবা না করো তোমার তৌফিক অনুযায়ী ওই বাপমাই তোমার জন্য জাহান না তোমার জন্য জাহান না এইভাবে দেখা যাবে যে একমাত্রিন আল্লাহ রসুল এই পিতামাতা সম্পর্কে বলেছেন আর কোরআনে তো যেখানে আল্লাহ নিজের কথা বলেছেন বিভিন্ন আছে এক জায়গায় না আমার বান্দা আমার সকল আদায় কর আর তোমার পিতা মাতার সকল আদায় কর একই আয়াতে মিলায়ে বায়ান করতেন যেখানে নিজের সকল চাইছেন আমার চিন্তা কথা আমি মহারাজ সৃষ্টি করেছি রেজেক্ট দিয়েছি স্বাস্থ্য দিয়েছি সম্মান দিয়েছি দিয়েছি কত কিছু দিয়েছি ওর কিন্তু তুমি যে দুনিয়া আসলে তোমার অচিলাকে আমার তোমার আব্বা তাদের অচিলা দুনিয়াতে আসবে তারা তোমাকে লালন পালন করছে রিজিক তো আল্লাহ দেয় কিন্তু পৌঁছায় কিন্তু তারা ব্যবস্থাপনা তো তারা এখন তাদের অস্ট্রেলিয়ায় তুমি বড় হয়েছ শিক্ষা দীক্ষা পাইছ তাদের সারা জীবন তোমাকে তাদের সুক্রিয়া আদায় করতে হবে নবী করিম সাল্লাহ জামানায় একজন সাহাবি ইন্তেকাল লোকেরা ওনাকে কালেমার তালকিন করল কালেমার তালিম মানে তার পাশে কালেমা পড়তে থাকা পড়তে পড়তে বলবে না ওইটা বলা কোনো জরুরি না মৃত্যুর সময় তো বলতে হবে না এটা জরুরি না পড়লে ভালো যে সারা জীবন মুসলমান ছিল নামাজ পণ্ডালা ছিল সে কলেমা না পড়লো ইমান নিয়ে মরে অনেকে মনে করে কলেমা পড়তে পারে না ইমানটা নিয়ে মরতে পারলো এটা গলত এটা গলত কথা সারা জীবন ইমানদার ছিল নামাজ পড়ছে আল্লাহর পথে ছিল এ মরার সময় কলেমা না পড়লেও ইমান নিয়ে মারা গেল হ্যাঁ বলতে পারলে ভালো বুঝিলাম অনেকে গলত কলেমা পড়েনি বা ইমান নিয়ে দেখতে না ভালো তো পড়তে বলবে না যদি মানা করে একদম একটা রং করে দিল ক্ষতি ক্ষতি হবে লোকটা এই জন্য তাকে পড়তে পারবে না তার পাশে কেউ পড়বে যাতে তার মনে হয় সে নিজের ইচ্ছা পড়বে একবার তখন পড়ে ফেলল আর তার পাশে পড়বে না পড়া হয়ে গেছে আর ওই সাহাবি নামাজ একটা ছিল তো প্রথম তারা পড়তে ছিল না তুমিও পড়ো উনি বললাম আমি তো পড়তে চাইছি আমার বাবার আসতে চাই তো শুনে আমি পড়তে চাইছি দিই আমার মুখে আসতে সব কথা মুখে আসে তো কি করা যাবে তাতে লোকের ছুটে গেল যে বললো কি বলো লোকটার না আবু আবু তাল্লা ডাক্তার একটা কেস শুনলে বুঝেন কোথেকে বুঝতে জিজ্ঞাসা করলেন এর বাপ মা কেউ কি বেঁচে আছে হ্যাঁ। বাপ তো নেই মা বেঁচে আছে হ্যাঁ, মাকে নিয়ে আসছে জিজ্ঞাসা করলেন তোমার ছেলে কেমন ছিল বলে মাসাল্লাহ খুবই সাহায্য করনেওয়ালা সাহায্য করনেওয়ালা খুবই ভালো আল্লাহ রসুল সাল্লাম বলেন এটা জিজ্ঞাসা করি তুমি তোমার সাথে তার আচরণ কি ছিল এটা বলো তখন বৃন্দা বলতেছেন তাড়াতাড়ি বলো টাইম চলে বলে আমার মনে হয় দুঃখ কি দুঃখ কোন অনেক ক্ষেত্রে আমি একটা কথা বলতাম যে দেখো আপনার বিবি ও উল্টা বলতো আমার ছেলে বিবিরটা মানত আমারটা কখনো গুরুত্বের করতো আমি একটা বলতে পারবো করে দাও বিবি বলতে লাগবে না এখন ওইটা করো আমি তো চাইলাম করতে এই জন্য আমার বিবির মধ্যে কি আছে দুঃখ আছে মা শুধু ধুতি ফেলেন এটাই তার কালেমা কাছে মায়ের বিরোধে ব্যথা এটা কালেমা কাছে শুধু চিন্তা করলেন ডাইরেক্ট মাফ করতে কইলে তাকে বুড়ি মাফ করবে না হুজুর হেডফোন অবলম্বন করবে দেখো বুড়ি তোমার এমনিও তো লোকে যাবে অমনিও যাবে আমি দেখেছি আগে ওরা লাকড়ি দিয়ে চালাই পাবে না মানে আগেই বলে দুনিয়াতেই আগুন দিয়ে যারা পুরাই কিন্তু ঠান্ডা করে শুধু বলেন আমার ছেলে আমি আগুন পড়াই দিলাম আমি কেমনে বসাব আমার ছেলে তো আমি তো নয় মাস দশ মাস কেটে নিয়ে পাচ্ছি দু তিন বছর কলেজে পাচ্ছি কত পাচ্ছি বরং তো বরদাস্ত করবে ওটা আগুনে পুরানো তুমি অনুমতি দিচ্ছ না এর থেকে মারাত্মক আগুনে যাবে গরিব তখন দুধ পায়দা দুধ পায়দা হয়েছে ওই উদাহরণটা দেওয়ার কারণে তখন হুজুর বলেন তোমার বিলিতে লেখা আছে আল্লাহ রক্তে মাফ করে দেন হ্যাঁ। আল্লাহ রক্তে মাফ করো হুজুরের সুপারিশ শুনে সাথে সাথে হুজুর আমি আল্লাহ মাফ করে দিলাম হুজুরের বেলা বেলা দাও তো তাড়াতাড়ি এখন কি অবস্থা হয়ে গেল তো বেলাল এখনো ওই বাড়িতে ঢুকতে পারেন না ওইখান থেকে ওনার কানে আওয়াজ আসলো ওই মৃত্যু পর যাত্রী জোরে জোরে বলতেছে লা তাকে আর কিছু বলতে হবে খালি বাধাটা অপসারিত হয়ে গেছে মায়ের যে ব্যথা ছিল দূর হয়ে গেছে তার কলে আসে এই জন্য থাকে খুব খেয়াল রাখবে খুব খেয়াল রাখবে বিবিকে সামলাই দিতে হবে বুঝাইতে হবে এর এই অর্থ না যে বিবির হক নষ্ট করবো তার হক তাকে আদায় করবো মায়ের হক মাকে আদায় করবো আমার মায়ের কথা আমার মনে না করতে হয় এরও ব্যবস্থা করবো এক বাড়িতে রাখলে সমস্যা হয় ভারত করে একটা দেখে অর্থাৎ মিল হয় না দেখা যায় মা একটা ব্যবস্থা করে খানা ব্যবস্থা করে তো ইনশাআল্লাহ এই বাপ মা বেঁচে থাকলে সাতটা হাত আছে এই বাপ মা ইন্তেকাল করলে তখন আরো সাতটা হক ওর চোদ্দটা হক আপনাকে আমাকে জানতে হবে যেন আমল করতে হবে নিজের বাপ মার ব্যাপারে হাতিতে আসছে বন্ধু আপনার তোমরা বাপ মার সাথে এই হকগুলো আদায় করো আপনার তোমাদের সন্তানরা তোমাদের হাত আদায় করবে তুমি বাপমার হাত আদায় করো তোমার সন্তান তোমার হাত আদায় করবে তুমি বাপমার হাত নষ্ট করবা তোমার সন্তানরা তোমার হাত নষ্ট করবে এক লোকের ঘটনা শুনছিলাম ছেলে বাপের গলা গামছা লাগে কাঁপতে কাঁপতে অনেক দূর হয়ে তখন বাপে বলতেছে বাবা আমার আর নিস না এই পর্যন্ত রাখ কেন বলুন যে আমি আমার আব্বাকে এই পর্যন্ত আসছিলাম তুই এর থেকে বেশি আমার দিচ্ছে আমার এই পর্যন্ত পাওয়া না এইটা আপনি হাত নষ্ট করবেন কালকে ওটা আপনার উপরে আসবে ইনশাআল্লাহ এগুলো বলা হবে আরো সন্তানের হাত বলা হবে নিজের হাত বলা হবে জরুরি তো আল্লাহ তালা আমাদের সকলকে বান্দার হাত জানা এবং সেটাকে আদায় করে দেওয়ার তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ